আল্লাহর প্রতি প্রকৃত ইমান স্থাপনের উপকারিতা আমরা যে ইমান এনেছি এই ইমানের দ্বারা কি উপকার হবে এর দ্বারা আমরা কি পাব আর এর উপকার কি আছে এটা আজকে আপনারা আমরা জানতে পারব তো ইমানের উপকারিতার বিষয় অতি লম্বা আর অনেক উপকার রয়েছে ইমানের মধ্যে কিন্তু সমস্ত উপকারের কথা আমি বলতে পারবো না কয়েকটি কথা বলে কয়েকটি কথা কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরে আমি আমার বক্তব্য বিষয় শেষ করব মহান আল্লাহর প্রতি প্রকৃত ইমান স্থাপনের মধ্যে অনেকগুলি উপকারিতা রয়েছে তার মধ্যে থেকে কতকগুলি উপকারিতার বিবরণ অতি সংক্ষেপে এখানে উল্লেখ করব এক নম্বর উপকারিতার কথা এক নম্বর কথা হলো এই যে মহান আল্লাহর জন্য একনিষ্ঠতা সাব্যস্ত হবে আমাদের অন্তরে যে ব্যক্তি সঠিক পন্থায় আল্লাহর প্রতি ইমান স্থাপন করবে তার অন্তরে আল্লাহর জন্য একনিষ্ঠতা স্থাপিত হবে আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির জন্য অন্য ব্যক্তিকে রাজি করার জন্য কোনো এবাদত বা উপাসনা বা সৎকর্ম সম্পাদন করবে না কে প্রকৃত ইমানদার ব্যক্তি তাই ইমানদার মুসলিমগণ বলে থাকেন যেটা মহান আল্লাহ বারাকুয়া তালা মমিনদের ভাষায় উল্লেখ করেছেন সুরা ফাতেহার মধ্যে সুরা ফাতেহার মধ্যে মমিনগণ বলে থাকেন কি ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন হে সারা জাহানের সত্য পালন কর্তা আমরা কেবল আপনারই এবাদত উপাসনা করি এবং শুধুমাত্র আপনারই সমীপে সাহায্য প্রার্থনা করি সুরা ফাতেহা আয়াত নম্বর পাঁচ তাহলে যাদের অন্তরে ইমান স্থাপন হবে তাদের অন্তরে আল্লাহর জন্য একনিষ্ঠতা স্থাপন হবে এই মমিনদের ওই বিবরণ আল্লাহ তবারক তালা এইরূপ দান করেছেন লা ভাবার্থের অনুবাদ তারা কেবল আমারই ইবাদত বা উপাসনা করবে আমার সাথে কোন অংশীদার স্থাপন করবে না তাহলে এটা হলো মমিনদের একটি বৈশিষ্ট্য আর ইমানের হচ্ছে উপকারিতা যে যার অন্তরে ইমান স্থাপিত হবে সঠিক পন্থায় সে ব্যক্তি আল্লাহর জন্য নিজের অন্তরে একনিষ্ঠতা স্থাপন করতে পারবে একনিষ্ঠতা কাকে বলা হয় এটা আরবিতে সংজ্ঞা দিয়েছি আল ইখলাসুলিল্লাহ তালা হুয়া ফেল উত্তাহিল্লাহ ও তনকিয়াতুহা মিন সওয়াইব শিরকি ওয়া রিয়া অর্থটা হচ্ছে এই যে একনিষ্ঠতা অথবা এখলাস হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে তার আনুগত্য করা এবং সেই আনুগত্যকে শির্ক ও কপটতার কলুষ থেকে নৈকস্য রাখা পবিত্র রাখা তাহলে এটাই হলো এখলাস আমরা তো শুনে থাকি যে এখলাস ছাড়া কোনো এবাদত কবুল হবে না তো এখলাস কাকে বলা হয় তার সঙ্গে আপনাদের সামনে আজকে তুলে ধরলাম তাহলে আল্লাহর প্রতি যে ইমান স্থাপন করব তার উপকারিতার বিষয় অনেক রয়েছে এক নম্বর বিষয় কি হলো যে এখলাস সাব্যস্ত হবে অন্তরে বা একনিষ্ঠতা সাব্যস্ত হবে দুই নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহর ভালোবাসা ও প্রেমপ্রীতি অন্তরে স্থাপিত হবে তাই আল্লাহ তালা বলেছেন আমানু অর্থ যারা অন্তরে মহান আল্লাহর প্রতি প্রকৃত ইমান স্থাপন করেছে তারাই তার পরম প্রেমিক তাহলে যার অন্তরে ইমান থাকবে সে আল্লাহ তালাকে সবচাইতে বেশি ভালোবাসবে কারণ তিনি হলেন সৃষ্টিকর্তা তিনি হলেন রুজিদাতা তিনি আমাদের রক্ষণাবেক্ষণকারী তিনি হলেন রব্বুল আলমিন তিনি সারা জাহানের মালিক তিনি দয়া করে রাসুল নাবি অলি আউলিয়াই পৃথিবীর বুকে পাঠিয়েছেন সুতরাং আল্লাহ তালাকে মমিনগণ সব চাইতে বেশি ভালোবাসেন তাই মহান আল্লাহ পবিত্র কোরআনে এটাকে বলেছেন ওয়াল্লাদিন হব্বাল্লিল্লাহ যারা আল্লাহর প্রতি সঠিক পন্থায় ইমান স্থাপন করেছে তারা সবচাইতে বেশি ভালোবাসে মহান আল্লাহ তালাকে কিন্তু আজকাল দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে পীর অলি আউলিয়াকে বেশি ভালোবাসতে লেগেছে কতগুলি মানুষ সুতরাং আমরা সজাগ থাকব আর সবচাইতে বেশি ভালোবাসবো মহান আল্লাহ তালাকে আর ইমানের তিন নম্বর উপকারিতার কথা হচ্ছে যে যারা আল্লাহর প্রতি ইমান স্থাপন করবে অন্তরে তাদের উচ্চ মর্যাদা লাভ হবে তারা উচ্চ মর্যাদা লাভ করতে পারবে দুনিয়াতে এবং পরকালে আল্লাহ তালা বলেছেন ইয়ারফাইল্লাহ আমানু মিনকুম আল্লাদিনা উতুল ইলমা দারাজাত ভাবার্থের অনুবাদ যারা অন্তরে মহান আল্লাহর প্রতি প্রকৃত ইমান স্থাপন করেছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ উচ্চ করে দিবেন কতটা যে উচ্চ করবেন এটা আল্লাহ তালাই জানছেন কেন যে আখেরাতের নিয়ামতের সীমা আমরা অনুভব করতে পারবো না বা তার যে কি বৈশিষ্ট্য আছে এটা আমরা এই দুনিয়াতে জানতে পারবো না ইমানের চার নম্বর উপকার হচ্ছে এ যে পরকালে জান্নাত লাভ হবে আর জাহান্নাম থেকে বাঁচতে পারবে তো যে ব্যক্তি সঠিক পন্থায় অন্তরে ইমান স্থাপন করবে আল্লাহর প্রতি সে জান্নাত লাভ করতে পারবে আর জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে তাই আল্লাহ তালা বলেছেন জান্নাত ইন তাজরি মিন তাহতি আল্লাহার ভাবার্থের অনুবাদ যারা অন্তরে মহান আল্লাহর প্রতি প্রকৃত ইমান স্থাপন করেছে এবং সৎ কর্মে অবিচলিত রয়েছে নিশ্চয় আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহিত রয়েছে নদীসমূহ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আমরা যেন আমাদের অন্তরে সঠিক পন্থায় ইমান স্থাপন করতে পারি এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি আর আমাদেরকেও সজাগ থাকতে হবে যে আমাদের অন্তরে এমন কোনো সেরেকি কাজ বা বিদাতি কাজ বা কুফুরি কাজ না ঢুকে পড়ে যার দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে যদি ইমান নষ্ট হয়ে যায় তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবো আল্লাহ তবরকুয়া তালার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব পরকালে মুক্তি লাভ করতে পারবো না এখান থেকে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু